আমরা সংগ্রামী কাশিফুল ইসান সত্যের পথে প্রসারিত করি জবান গাইব সে গান যে গানে পাওয়া যায় আল্লাহ পথের আমরা শিল্পী কাশিফুল ইসান আমরা সংগ্রামী কাশিফুল ইসলাম সত্যের পথে প্রসারিত করি জবান গাইব সেই গান যে গানে পাওয়া যায় আল্লাহ পথের আহ্বান আমরা শিল্পী কাশিফুল ইসলাম বিমুগ্ধ লগনে সত্যের পবনে ছুটে চলি সদা মোরা দাস বাতিল করিতে নাস জাগ্রত কণ্ঠ সর্বদা বিমুগ্ধ লগনে সত্যের পবনে ছুটে চলি সদা মোরা আল্লাহর দাস বাতিল করিতে নাশ জাগ্রত কণ্ঠ সর্বদা সুমধুর সুরে জোড়া ভাষা আমরা শিল্পী কাশিফুল্লিসান আমরা সংগ্রামী কাশিফুল্লিসান সত্যের পথে প্রসারিত করি জবান গাইব সেই গান যে গানে পাওয়া যায় আল্লাহ পথের আহ্বান শিল্পী কাশিফুল কিছু স্মৃতি কিছু কথা ছন্দে ভেসে ওঠা মনের মাধুরী দিয়ে দিনের তরে মোরা যারা আজ দিশে হারা কণ্ঠে আনি চেতনা কিছু স্মৃতি কিছু কথা ছন্দে ভেসে ওঠা মনের মাধুরী দিয়ে দুঃখের তরে মোরা যারা আজ দিশে হারা কণ্ঠে আনি চেতনা সুমধুর সুরে করি দিনের আমরা শিল্পী কাশিফুল্লিসান আমরা সংগ্রামী কাশিফুল্লিসান সত্যের পথে প্রসারিত করি জবান গাইব সেই গান যে গানে পাওয়া যায় আল্লাহ পথের আহ্বান আমরা শিল্পী কাশিফুল্লিসান আমরা সংগ্রামী কাশিফুল্লিসান সত্যের পথে প্রসারিত করি জবান গাইব সেই গান যে গানে পাওয়া যায় আল্লাহ পথের আহ্বান আমরা শিল্পী কাশিফুল্লিসান আমরা শিল্পী কাশিফুল্লিসান